নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি কবি মতিউর রহমান মল্লিক যথার্থই বলেছেন তাহলে এসো আমরাও এখন থেকে নিয়ম মতো চলি এবং জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি অনেকে বড় হয় যে তারা নিয়ম মেনে চলে যারা অনেকে বড় হয় যে তারা জীবনটাকে ন্যায় গুছিয়ে তারিয়ে অসঙ্গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো সূর্য ওঠে নিয়ম মতো ডোবে তাই তো দিনের দীপ্তি সে দেয় আলোরি গৌরবে নিয়ম মতো সূর্য ওঠে নিয়ম মতো ডোবে তাই তো দিনের দীপ্তি সে দেয় আলোরি গৌরবে জোয়ার ভাটা নিয়ে সদাই সব কাজে হও ব্রতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভেতর লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি অনিয়মে লাভ কিছু কেবল ক্ষতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি